বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স কবি ঔপন্যাসিক সুনীল গঙ্গোপাধ্যায় একদিকে তার কাছ থেকে পেয়েছি নীরা ও নিখিলেশকে অন্যদিকে তিনি দিয়েছেন প্রতিদ্বন্দ্বী অরণ্যের দিনরাত্রি পূর্ব পশ্চিম প্রথম আলো সেই সময়ের মতো অবিস্মরণীয় রচনা আর কাকাবাবু ও সন্তুর অ্যাডভেঞ্চার তো ছোট বড় সবার প্রিয় তাকে আমরা হারিয়েছি তেইশে অক্টোবর দু সালে সানডে সাসপেন্সে আজ সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা ঘাট বাবু গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য তাই সব বয়সের শ্রোতাদের কথা ভেবে এর ভাষায় সামান্য দু একটি পরিবর্তন করা হয়েছে গল্প পাঠে মীর গল্পের সূত্রধার দ্বীপ শুরু হচ্ছে ঘাট বাবু রাত কটা বাজে তা ঠিক নেই অনেকক্ষণ ধরেই একটানা বৃষ্টি পড়ছে ঝমঝমে বৃষ্টির শব্দ শুনতে শুনতে নেশা লেগে যায় বাসু হালদারের ঘুম ভেঙে যাচ্ছে বারবার একটা অস্বস্তি হচ্ছে কিরকম দরজার বাইরে দুটো কুকুর এসে গুটি সুটি হয়ে শুয়ে কুঁই কুঁই শব্দ করছে বাসু হালদার চেঁচিয়ে উঠল যদিও সে ভালো করে জানে কুকুর দুটো এই সামান্য ধমক শুনে মোটেই যাবে না এই বৃষ্টির মধ্যে যাবেই বা কোথায় বাসু হালদার জানলা দিয়ে আকাশের দিকে তাকালো একবার বৃষ্টি থামবার কোনো লক্ষণ নেই হাজার কেউ আসবে না মনে হয় বাসু হালদার আজ সন্ধ্যের মুখেই বাড়ি চলে যাবে ভেবেছিল সেই সময় মুখিয়া ডোমটা এক গাঁজা সেজে এনে বলেছিল একটু পেশাদ করে দেবেন নাকি বড়বাবু মুখিয়ার মুখে বড়বাবু ডাকটা বড় মধুর লাগে এই দুনিয়ায় বাসু হালদারকে খাতির করে না কেউই শুধু মুখিয়াই তাকে ওই নামে ডাকে মুখিয়াটাও যেন কোথায় চলে গেছে এই সময় আরেক ছিলিম গাঁজা পেলে মন্দ হতো না বাসু হালদার এই মফস্বল শহরের ঘাটবাবু তার কাজ হচ্ছে কেউ মরা নিয়ে এলে সার্টিফিকেট আছে কিনা দেখে নেওয়া আর মিউনিসিপ্যালিটির দুটি টাকা ফি আদায় করা একটা পাল ল্যাংড়া জীবনে আর কোনো চাকরি জুটত না অনেক বছর আগে রসরাজ গুহ যখন এখানকার চেয়ারম্যান ছিলেন তখন তিনি দয়া করে বাসুকে এই কাজটা জোগাড় করে দিয়েছিলেন সেই থেকে বাসু হালদারকে সারা দিন রাত শ্মশান ঘরের ছোট্ট অফিস ঘরটাতেই পড়ে থাকতে হয় একটা পেট চলে যায় এরকম বৃষ্টি বাদলার দিনে বাসু হালদার বাড়ি চলে গেলে কোনো ক্ষতি ছিল না কেউ এলেও তাকে বাড়ি থেকে ডেকে আনত নিজের গরজে কিন্তু মিউনিসিপ্যালিটির বর্তমান চেয়ারম্যান পঞ্চানন দাস সরকারের মায়ের এখন তখন অবস্থা যে কোনো সময় টেসে যেতে পারে ওরা বাড়ির মরাকে বাসি করে না যদি এই মাঝরাত্রিরেও এসে হাজির হয় আর তখন যদি বাসু হালদারকে না পায় বাসু হালদার একটা বিড়ি ধরালো চেয়ার টেবিলে বসে ঘুমলে দোষ নেই কিন্তু ঘুম যে আসছে না বৃষ্টির শব্দের সঙ্গে সঙ্গে মাঝে মাঝে কুকুরের ডাক যদি মুখিয়াটাও থাকত এ সময় হঠাৎ অস্পষ্টভাবে মানুষজনের আওয়াজ শোনা গেল বলহরি হরি বলি হাঁক দিচ্ছে তাহলে কি চেয়ারম্যান সাহেবের মা গত হলেন আহা কি মাতৃভক্তি চেয়ারম্যান সাহেবের এই বৃষ্টির মধ্যেও পোড়াতে আনতে ভোলেনি চিতা জ্বলবে কি করে সে খেয়াল নেই যাই হোক ওরা বড় লোক বেশ খরচা টর্চা করবে মনে হয় বাসু হালদারের কি আর কিছু জুটবে <laughs> বাসু হালদার ঘর থেকে বেরুবার আগেই কয়েকজন লোক একটা মরার খাটিয়া ঘাড়ে করে তার ঘর ছাড়িয়ে এগিয়ে গেল চুল্লির দিকে বাসু হালদার বুঝল এ তো চেয়ারম্যান সাহেবের মা নয় তাহলে সঙ্গে অনেক লোক থাকত অনেক চেঁচামেচি অনেক ধুমধাম তাহলে আর ব্যস্ততা দেখিয়ে কি হবে সে নিজে টেবিলে গ্যাঁট হয়ে বসে থাকবে আসুক না ওরাই আসুক ঘাটবাবুর অফিসে আর কোনো কর্মচারী না থাকলেও সেই তো বড়বাবু বেশ কিছু সময় কেটে গেল কিন্তু ওরা কেউ এলো না আর কোনো সারা শব্দও পাওয়া গেল না কৌতূহলে বাসু হালদার বেরিয়ে এলো বৃষ্টি অকস্মাৎ ধরে এসেছে আকাশে গুঁড়ি গুঁড়ি করে পড়ছে তবে আর বেশিক্ষণ চলবে না বোঝা যায় কয়েকজন লোক মরার খাটটা একপাশে নামিয়ে রেখে নিজেরাই কাঠ সাজাতে শুরু করেছে বাসু হালদার কাছে এসে দাঁড়িয়ে বলল কি ব্যাপার লোকগুলো একটু চমকে উঠল তাদের মধ্যে একজন এগিয়ে এসে বলল ডোম টোম কাউকে দেখছি না তাই আমরা নিজেরাই ব্যবস্থা করে নিচ্ছি বাসু হালদার ভুরু কুঁচকে বলল ব্যবস্থা করে নিচ্ছেন মানে মরা রেজিস্ট্রি করতে হবে না মরা রেজিস্ট্রি সে আবার কি বা যে কোনো মরা এনেই আপনারা পুড়িয়ে ফেলবেন এ কি বেওয়ারিস কারবার নাকি লোকটি এক মুহূর্ত চিন্তা করে বলল ঠিক আছে রেজিস্ট্রি করে দিন ক টাকা লাগবে লোকটি জামার পকেট থেকে ফস করে দুখানা দশ টাকার নোট বার করে দিল অন্য লোকগুলো চুপচাপ দাঁড়িয়ে বাসু হালদার সবার দিকে একবার চোখ বুলল কেউই তার চেনা নয় এরকম ছোট শহরে এতগুলো অচেনা লোক সানডে সাসপেন্স শুধুমাত্র radio Mirchi ninety eight point three F M এ সানডে সাসপেন্সে আজ সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা ঘাটবাবু এক বৃষ্টির রাতে ঘাটবাবু বাসু হালদার যখন একা শ্মশানে বসে একদল লোক একটি মড়া নিয়ে শ্মশানে ঢুকল বাসু হালদার ডাক্তারের সার্টিফিকেট দেখতে চাইলেন লোকগুলো সার্টিফিকেট দেখাতে অস্বীকার করল বাসু হালদার দেখল লোকগুলো তার সম্পূর্ণ অচেনা তারপর বাসু হালদার মুখ ঘুরিয়ে মরার খাটের দিকে তাকালো একটি যুবতী মেয়ের মুখখানা শুধু দেখা যাচ্ছে শরীরটা একটা মোটা কম্বল দিয়ে ঢাকা শ্মশানের ঘাটবাবুর দয়ামায়া থাকতে নেই মরা দেখতে দেখতে চোখ পচে গেছে তবু বাসু হালদার জিজ্ঞেস করল কি হয়েছিল কলেরা হঠাৎ মাত্র কয়েক ঘন্টার মধ্যে আহা লোকটি খুব দুঃখের ভাব দেখিয়ে ফুঁপিয়ে উঠল তারপর দশ টাকার নোট দুখানা এগিয়ে দিয়ে বলল নিন বৃষ্টি ধরে এসেছে চটপট কাজ শুরু করে ফেলি বাসু হালদার বলল ডোম না এলে আপনারা কি করবেন চিতা সাজানো কি সহজ কথা ও আমরা ঠিক ব্যবস্থা করে ফেলব বাসু হালদার এবার গম্ভীরভাবে বলল কই দেখি ডাক্তারের সার্টিফিকেট যে লোকটি এগিয়ে এসে কথা বলছিল সে একটু যেন চমকে গেল তারপর অন্যদের দিকে তাকিয়ে বলল কিরে ডাক্তারের সার্টিফিকেট খানা কার কাছে রাখলি একজন বলল সেটা বোধহয় ফেলে এসেছি বাসু হালদার কড়া হয়ে বলল ফেলে এসেছেন জানেন না শ্মশানে মরা নিয়ে এলে সার্টিফিকেট আনতে হয় যান এক্ষুনি নিয়ে আসুন এই বৃষ্টির মধ্যে আবার যেতে হবে নিশ্চয়ই আপনি কুড়িটা টাকা রাখুন না টাকার কথা পরে আগে সার্টিফিকেট দেখি আরেকজন পকেটে হাত দিয়ে বলল ও এই তো আরে সার্টিফিকেট আমার কাছেই রয়ে গেছে লোকটি পকেট থেকে একটা কাগজ বার করে দিল তাতে কিছু একটা লেখা ছিল এখন জলে ভিজে একেবারে ঝাপসা হয়ে গেছে এটা কি এটা তো কিছুই পড়া যাচ্ছে না জলে ভিজে গেছে কি করবো বলুন তা বললে তো চলবে না রুগী কিসে মরল সেটা তো খাতায় লিখতে হবে বললাম তো কলেরায় আপনার মুখের কথাই তো হবে না ডাক্তারে লেখা চাই লোকটি এবার এগিয়ে এসে বাসু হালদারের হাতে নোট দুখানা গুঁজে দিয়ে বলল কেন আর ঝামেলা করবেন আরে খাতায় যা হোক একটা কিছু লিখে দিন না উফ বাসু হালদার হাত সরিয়ে নিয়ে বলল ওসব চলবে না বাসু হালদারের মানে লেগেছে সে এই ঘাটের বড় বাবু তার একটা মাত্র পেট সে টাকা পয়সার পরোয়া করে না তাকে ঘুষ দিতে আসা বাসু হালদার নিচু হয়ে মরার গা থেকে কম্বলখানা এক টানে তুলে ফেলল তারপরই একটা আর্ত চিৎকার করে ফেলল সে মৃত যুবতীর বুক ও সারা শরীরে জমাট বাঁধা রক্ত বুক ও পেট ফালা ফালা করে চেরা কেউ যেন একটা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে কুপিয়ে কেটেছে দৃশ্যটা দেখেই বাসু হালদার অদ্ভুত ধরনের ভয় পেয়ে মাথায় হাত দিয়ে বসে পড়ল তার মনে হলো এবার বুঝি ওরা তাকেও কুপিয়ে কুপিয়ে কাটবে একটু অপেক্ষা করে বাসু হালদার দেখল কেউ তাকে মারছে না তখন সে মুখ থেকে আস্তে আস্তে হাত সরালো তাকিয়ে দেখল আর কেউ নেই কোথাও লোকগুলো দৌড়ে পালিয়েছে খুনের মরা নিয়ে এসেছিল লোকগুলো বৃষ্টির রাতে গোপনে গোপনে পুড়িয়ে ফেলার চেষ্টায় ছিল যদি চেয়ারম্যান সাহেবের মায়ের অসুখ না করত তাহলে বাসু হালদার কিছুই জানতে পারত না দশ টাকার নোট দুখানা পাশেই পড়ে আছে সে দুটো যেন কাঁকড়া বিছে ছুঁতেও ভয় করল বাসু হালদারের তাড়াতাড়ি সে মৃতদেহটির ওপর কম্বলটা টেনে দিল আবার এরপরেই বাসু হালদারের ইচ্ছে হল দৌড়ে পালাতে এক ছুটে যদি সমস্ত চেনা লোকের জগৎ থেকে দূরে পালিয়ে যাওয়া যেত কিন্তু এই বৃষ্টি কাদার মধ্যে ঘোড়া পায়ে সে কত দূরই বা দৌড়ে যাবে পালাবেই বা কোথায় তাছাড়া পালাবে কেন সে তো কোনো দোষ করেনি আর মুখিয়াটাও যদি এই সময় থাকত এখন বাসু হালদারের কর্তব্য হচ্ছে পুলিশে খবর দেওয়া খুনের মরা কারা এসে ফেলে রেখে গেছে শ্মশানে পুলিশই এখন এর দায়িত্ব নিক কিন্তু থানা এখান থেকে প্রায় তিন মাইল দূরে এই দুর্যোগের রাতে তিন মাইল রাস্তা সে যাবে কি করে এখান থেকে আধ মাইল হেঁটে গেলে কেষ্টপুরের মোড় থেকে রিক্সা পাওয়া যায় তবে এত রাতে সেখানে কোন রিক্সাওয়ালা বসে থাকবে কি যে করা যায় এখন ভয় ভাবনায় বাসু হালদার ঠক ঠক করে কাঁপতে লাগলো বাসু হালদারের ঘোর ভাঙল একটা কুকুরের কুই কুই শব্দে কুকুরটি মৃতদেহটির কাছে এসে গন্ধ শুঁকছে বাসু হালদার আবার ধাতস্থ হয়ে কুকুরটাকে তাড়া দিল কুকুরটা যদি আবার মরাটাকে টেনে নিয়ে যায় তাহলে তো কেলেঙ্কারি কুকুরটাকে একটা চেলা কাঠ তুলে ছুঁড়ে মারতে তবে সে একটু দূরে গেল শ্মশানে বাসু হালদার অনেক রাত একা কাটিয়েছে কোনোদিন তার এমন ভয় হয়নি মৃতদেহটির দিকে আরেকবার তাকালো শুধু মুখখানা দেখে কিছুই বোঝা যায় না ফুটফুটে একটি যুবতীর মুখ যেন একবার ডাকলেই জেগে উঠবে এখন তো এই মরা ফেলে পুলিশ ডাকতে যাওয়ার আর প্রশ্নই ওঠে না কুকুরে যদি মরা টেনে নিয়ে যায় তাহলে আবার সে কোন ফ্যাসাদে পড়বে কে জানে যে লোকগুলো মৃতদেহটি এনেছিল তারা সবাই অচেনা বাসু হালদার পুলিশকে তাদের হদিশ কিছুই দিতে পারবে না অন্য কোনো জায়গা থেকে তারা এই খুনের মরা নিয়ে এসেছে বাসু হালদার আর দাঁড়াতে পারছে না আস্তে আস্তে বসে পড়ল মরাটার খাটিয়ার পাশে আর চুপ চুপ করে বৃষ্টি পড়তে শুরু করেছে ভিজে যাচ্ছে মেয়েটা ঠিক যেন একটা জ্যান্ত মেয়ে ঘুমিয়ে পড়েছে আর বৃষ্টিতে ভিজে যাচ্ছে তার মুখ নিজের অজ্ঞাতেই বাসু হালদার হাতটা বাড়িয়ে মেয়েটির মুখ থেকে জল মুছে দিতে লাগলো ফর্সা সরল মুখখানা এরকম কোনো সুন্দরী যুবতীর এত কাছাকাছি কখনো বসেনি বাসু হালদার যদি জীবিত থাকতো মেয়েটি তাহলে তার গালে এরকম হাত দিলে সে কি রেগে চেঁচিয়ে উঠত না আহা সত্যি যদি তাই হয় বাসু হালদারের উপর রাগ করার জন্যই মেয়েটি যদি বেঁচে ওঠে সে যত ইচ্ছে রাগ করুক তবুও বেঁচে উঠুক এরকম একটা সুন্দর মেয়েকে কোন পছন্দ খুন করল বাসু হালদার মেয়েটির গালে আবার হাত রাখল কি নরম স্পর্শ কতক্ষণ আগে মারা গেছে কে জানে এত বৃষ্টিতে ভিজেছে তবু তার গাটা তো সেরকম ঠান্ডা নয় যেন বেঁচে আছে বাসু হালদার মেয়েটির গালে একটা টোকা মেরে বলল থেকে ওঠো আরে অনেকক্ষণ ঘুমোলে নিজেই হাসলো বাসু হালদার এ কখনো হয় মেয়েটির শরীরে অন্তত পনেরো কুড়িটা ছোড়ার আঘাত শুধু একে খুন করেনি কেউ যেন প্রতিহিংসা নেবার জন্যই এর সুন্দর শরীরটা ফালা ফালা করে কেটেছে কিছুক্ষণ খাটিয়ার পাশে বসে থেকে বাসু হালদার মেয়েটিকে ভালোবেসে ফেলল তার নিঃসঙ্গ জীবনে এই যেন একমাত্র নারী যার গালে হাত দিলেও কোনো প্রতিবাদ করে না যার ঠোঁটে ঠোঁট স্পর্শ করালেও কোনো প্রতিবাদ করে না এই চিন্তায় বাসু হালদার এমনই উতলা হয়ে উঠল যে নিজেকে আর সামলাতে পারল না সে মুখটা এগিয়ে এনে মেয়েটির ঠান্ডা রক্তহীন ঠোঁটে নিজের ঠোঁট রাখল তখন মৃত মেয়েটি ফিস ফিস করে বলে উঠল আমার নাম অঞ্জলি সরকার সোনাবাড়ি গ্রামের রতন নাগ আমাকে খুন করেছে তুমি একটু দেখো ছিটকে খানিকটা দূরে পড়ে গিয়ে বাসু হালদার গুঁ গুঁ শব্দ করতে লাগল অজ্ঞান হয়ে গেল অবিলম্বেই পরের দিন বাসু হালদারের জ্ঞান ফিরেছিল দুপুর বেলা সে অনবরত চিৎকার করছিল রতন নাগ হ্যাঁ ওই ওই ওই সোনাবাড়ির রতন নাগ ওই ওই ওই খুনি ওকে ধরো ওকে ধরো পুলিশ রতন নাগকে গ্রেপ্তার করে তাকে দিয়ে স্বীকারোক্তি আদায় করবার পর বাসু হালদার সম্পূর্ণ সুস্থ হয় শুনছিলেন ঘাট বাবু রচনা সুনীল গঙ্গোপাধ্যায় গল্পের সূত্রধার দ্বীপ গল্প পাঠে মীর মৃত যুবতীর ভূমিকায় শ্রী শব্দগ্রহণ আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে রিচার্ড পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী